হরমুজানকে যখন ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালানহুর কাছে বন্দি করে নিয়ে আসা হল তখন বলা হল হে আমিরুল মৌমিনিন এ ব্যক্তি পারসিক নেতা রোস্তমের সহচর এ কথা শুনে ওমর আদি আল্লাহ তালানহু তাকে বললেন আমি তোমার ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় তোমার সামনে ইসলাম পেশ করছি হুরমুজান বলল আমি আমার অনুসৃত মত ও পথে বিশ্বাসী আর আমি ইসলামের ব্যাপারে মোটেও আগ্রহী নই এ কথা শুনে ওমর আদি আল্লাহ তালানহু তরবানি আনালেন এবং তাকে হত্যা করতে উদ্যত হলেন এ অবস্থা থেকে হরমুজান বলল হে আমিরুল মুমিনিন আমাকে তৃষ্ণার্ত অবস্থায় হত্যা করার চেয়ে এক ঢোক পানি পান করার সুযোগ দেওয়া অধিক উত্তম অমর রাদিয়াল্লাহু তালানহু তাকে পানি দিতে বললেন হরমুজান পানি নিয়ে বলল হে আমিরুল মুমিনিন আমি কি পানি পান করা পর্যন্ত নিরাপদ তিনি বললেন হ্যাঁ তুমি পানি পান করা পর্যন্ত নিরাপদ এ কথা শুনে সে পানি ছুঁড়ে ফেলে দিয়ে বলল হে আমিরুল মুমিনিন আপনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন পানি পান না করা পর্যন্ত আমি নিরাপদ থাকব আমিরুল মুমিনিন বললেন তুমি ঠিকই বলেছ তোমার থেকে আমরা নিবৃত্ত থাকব তবে তোমার প্রতি দৃষ্টিও নিবদ্ধ থাকবে তিনি সামনে থাকা লোকদের বললেন তার কাছ থেকে তরবারি সরিয়ে নাও এ অবস্থা থেকে সে বলল হে আমিরুল মুমিনিন এখন আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আব্দুহু আর রসুল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রসুল মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের আনিত বিধান আল্লাহর পক্ষ থেকে সত্য অমর আলী আল্লাহ তালাহু জিজ্ঞেস করলেন তুমি উত্তমরূপে ইসলাম গ্রহণ করেছ তবে তুমি ইসলাম গ্রহণে দেরি করলে কেন উত্তরে সে বলল আমি চাইনি যে আপনি মনে করেন আমি তরবারির ভয়ে ইসলাম গ্রহণ করেছি এ কথা শুনে ওমর আদি আল্লাহ তালানহু বললেন পারসিক লোকদের বুদ্ধি আছে এর মাধ্যমে তারা বিশাল পারস্য সাম্রাজ্য লাভ করেছিল এরপর আল্লাহ তালানহু উপস্থিত সবাইকে তার সাথে সদাচরণ করার ও তার প্রতি সম্মান প্রদর্শন করার নির্দেশ দিলেন